স্বাধীনতা মানে কি কথা ধুকে দুঃখে মরবে জনতা স্বাধীনতা মানে কি কথা ধুকে দুঃখে মরবে জনতা স্বাধীনতা মানে কি কথা ধুকে দুঃখে মরবে জনতা আসবে কবে খুদে গাইবে সাহায্য আসবে কবে খুদে গাইবে সাহায্য আসবে কবে খুদে গাইবে সাহায্য সেদিকে মুসলিম তাকিয়ে থাকি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি এই কথা দুঃখে দুঃখে মরবে জনতা স্বাধীনতা মানে কি এই কথা দুঃখে দুঃখে মরবে জনতা স্বাধীনতা মানে ওলামার নামে মিথ্যে অপবাদ স্বাধীনতা মানে টুপি দাড়ি রেখে লাঞ্চনার প্রবাদ স্বাধীনতা মানে রাসুলের নামে ব্যঙ্গচিত্র করা স্বাধীনতা মানে অব্যাহত এ নাস্তিকদের ধারা স্বাধীনতা মানে রক্তের স্রোতে উঠবে তুমুল ঢেউ স্বাধীনতা মানে বাতেলের সাথে লড়বে না তো কেউ স্বাধীনতা মানে কারাগারে যাবে বললে হকের কথা স্বাধীনতা মানে উঁচু থাকবে নাস্তিকদের মাথা স্বাধীনতা মানে নায়ের লং মার্শে বাধা স্বাধীনতা মানে টাকার জোরে নেতা হয়ে যায় গাধা স্বাধীনতা মানে বিরোধী সবাই যুদ্ধ অপরাধী স্বাধীনতা মানে লড়াইয়ের জোরে ক্ষমতার সমাধি স্বাধীনতা মানে বিদেশ থেকে ভাড়াটেয়া কুত্তা স্বাধীনতা মানে হেফাজতে ইসলামকে গণহত্যা হত্যা স্বাধীনতা মানে আলে মোলামার করতে হবেই ক্ষত স্বাধীনতা মানে মূর্খ ইমাম ভাই তুল মুকাল আল কোরআনের সৈনিকেরা দা কর দিন ইসলাম হাতে নাও তলোয়ার হাতে কুরআন আল কোরআনের সৈনিকেরা জিন্দা কর দিন ইসলাম এক হাতে নাও তলোয়ার হাতে কোরআন আল কোরআনের সৈনিকেরা জিন্দা কর দিন ইসলাম এক হাতে নাও তলোয়ার রে হাতে কোরআন অনেক শোয়েছি মোরা জুলুম অত্যাচার অনেক শোয়েছি মোরা জুলুম অত্যাচার অনেক শোয়েছি মোরা জুলুম অত্যাচার মুসলিম তোমাদের হয়েছে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি কথা দুঃখে দুঃখে মরবে জনতা স্বাধীনতা মানে কি কথা দুঃখে দুঃখে মরবে জনতা স্বাধীনতা মানে ইসলামের উপর শুধুই অত্যাচার স্বাধীনতা মানে নেতা নেত্রীর শুধুই মিথ্যাচার স্বাধীনতা মানে বিরোধীদের জন্য শুধুই ফাঁসির আদেশ স্বাধীনতা মানে শাপলা চত্বরে গণহত্যার নির্দেশ স্বাধীনতা মানে শাহবাগেতে নাস্তিকদের আড্ডা স্বাধীনতা মানে অস্ত্রের জোরে গরম থাকে আড্ডা স্বাধীনতা মানে সজীব মোয়াজেদের তিন দিনেরই চমক স্বাধীনতা মানে দাদাদের কাছে দেশ বিক্রির ধমক স্বাধীনতা মানে দুদিনের নেতা লতিফ সিদ্দিকি স্বাধীনতা মানে দুজাহানের ওই নেতার কুটুক্তি স্বাধীনতা মানে কাটা তারে ওই ঝোলা ফেলানির লাশ স্বাধীনতা মানে লাশের উপর উঠে শুধু ঘর থেকে বের হও মন ধ্বংস কর প্রস্তুত আলে মোলামার ডাকে সারা দাও মন হবে মজবুত ঘর থেকে বের হও মুজাহিদ তলমান ধন সকর প্রস্তু আলে মোলামার ডাকে সারা দাবি হবে মজবুত ঘর থেকে বের হও মুজাহি তলমান ধন সকর প্রস্তুত আলিমোলামার ডাকে সারা ইমান হবে মজবু স্বাধীনতা বারো আনতে ফিরিয়ে স্বাধীনতা বারো আনতে ফিরিয়ে স্বাধীনতা বারো আনতে ফিরিয়ে রক্তের লালিমারি দয়া কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি কথা দুঃখে দুঃখে মরবে জনতা স্বাধীনতা মানে কি এই কথা দুঃখে দুঃখে মরবে জনতা স্বাধীনতা মানে কি এই কথা দুঃখে দুঃখে মরবে জনতা স্বাধীনতা মানে কি এই কথা দুঃখে দুঃখে মরবে জনতা স্বাধীনতা মানে কি কথা সুর এবং কণ্ঠে আবু আইয়ুব আনসারি সহযোগী শিল্পী তামিম হায়দার হুসাইন মাহমুদ ইমরান মাহবুব আলম আইয়ুবি এবং রাকিব বিন রাও শিশু শিল্পী মেহদি হাসান ওমায়ের এবং আবু বকর সিদ্দিক পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় W W W dot A L M O DIN A Al Madina dot com সৌজন্যে BPS private Hifzul Quran Madrasa Chandpur rail gate Laksam Comilla mobile zero one eight two nine two three one two zero one শিল্পী আবু আয়ুব আনসারির পরবর্তী জিহাদি অ্যালবাম জীবন্ত লাশ আল্লাহ হাফেজ